হে খোদা দয়াময় দয়া ফুরান হে খোদা দয়াময় দয়া ফুরান পারিবে না কেউ শেষ করিতে পারিবে না কেউ শেষ করিতে গে তোমার শান হে খোদা দয়াময় দয়াবা ফুরান হে খোদা দয়াময় দয়াবা ফুরান হো তোমার নামে তাস বিপরে শান্ত করি প্রাণ মোদের তরে তোমার দয়া আসে বিরাজমান তোমার নামে তাস বিপরে শান্ত করি প্রাণ মোদের তরে তোমার দয়া আসে বিরাজমান তুমি মহিয়ান তুমি গরিয়ান তুমি মহিয়ান তুমি গরিয়ান সর্বশক্তিমান হে খোদা দয়াময় দয়াওয়া ফুরান হে খোদা দয়াময় দয়াওয়া ফুরান পারিবে না কেউ শেষ করিতে পারিবে না কেউ শেষ করিতে গেয়ে তোমার শান হে খোদা দয়াময় দয়া ফুরান হে খোদা দয়াময় দয়া ফুরান চাই না কিছু যদি পাই তোমায় তোমার দয়ার দ্বার খুলিয়ে কাছে নাওয়া মায় এই দুনিয়ায় চাই না কিছু যদি পাই তোমায় তোমার দয়ার দ্বার খুলিয়া কাছে নাওয়া তোমার রহম থেকে মোদের তোমার রহম থেকে মোদের নিরাশ করো না হে খোদা দয়াময় দয়া ফুরান হে খোদা দয়াময় দয়া ফুরান পারিবে না কেউ শেষ করিতে পারিবে না কেউ শেষ করিতে গে তোমার শান হে খোদা দয়াময় দয়া ফুরান হে খোদা দয়াময় দয়া ফুরান হো দাও ফিরায়ে ও গো প্রেমময় আমি এ ধোমের তখন হবে কি উপায় তুমি যদি দাও ফিরায়ে ও গো প্রেমময় আমি এ ধোমের তখন হবে কি উপায় চালাও মোদের তোমার রাহে চালাও মোদের তোমার রাহে তুমি রহমান হে খোদা দয়াময় দয়া ফুরান হে খোদা দয়াময় দয়া ফুরান পারিবে না কেউ শেষ করিতে পারিবে না কেউ শেষ করিতে গেলে তোমার শান হে খোদা দয়াময় দয়াবা ফুরান হে খোদা দয়াময় দয়াবা ফুরান পারিবে না কেউ শেষ করিতে পারিবে না কেউ শেষ করিতে গে তোমার সান হে খোদা দয়াময় দয়া ফুরান হে খোদা দয়াময় দয়া ফুরান